সাবিত আল বুনানি রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস রদিল্লাহ তাল্লাহ্ন এর কাছে ছিলাম তখন তার কন্যাও তার কাছে ছিলেন আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন একজন মহিলা নবী সাল্লাহ সাল্লাম এর কাছে নিজেকে সমর্পণ করতে এসে বলল হে আল্লাহ রসুল আপনার কি আমার প্রয়োজন আছে এ কথা শুনে আনাস রদিল্লাহ তাল্লাহ্ন এর কন্যা বলেন সেই মহিলা কতই না নির্লজ্জ ছিহ লজ্জার কথা আনাস রদিল্লাহ তাল্লাহ্ন বলেন সে মহিলা তোমার চেয়ে উত্তম সে নবী সাল্লাহ সাল্লাম এর সাহচর্য পেতে অনুরাগী হয়েছিল এ কারণেই সে নিজেকে নবী সাল্লাহ সাল্লাম এর কাছে পেশ করেছে